কলকাতার গল্প দ্বীপের সঙ্গে দ্বীপের চোখে কলকাতা শুধুমাত্র মির্চি নাইনটি এইট পয়েন্ট থ্রিতে একটা রেডিও ব্রডকাস্ট কত কিছু পাল্টে দিতে পারে ধরুন এই ব্রডকাস্টার কথা third September nineteen thirty nine রেডিওতে কথা বলছেন British prime minister Neville Chamberlain This morning, the British ambassador in Berlin handed the German government a final note stating that unless we heard from them by 11 o'clock, that they were prepared at once to withdraw their troops from Poland, a state of war would exist between us. I have to tell you now that no such undertaking has been received, and that consequently this country is at war with Germany. কি হলো বুঝতে পারলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো এবং তারপর December seventh nineteen Here is the motion picture record released by the United States Navy of the havoc wrought by the Japs' sneak sky and sea raid on Pearl Harbor, America's mid-Pacific naval bastion. একদিকে ইংল্যান্ড আমেরিকা ফ্রান্স অন্যদিকে Germany Japan Italy a world at war এবং কলকাতা যেহেতু second city of the empire যুদ্ধের কালো মেঘ ঘনিয়ে এলো কলকাতার আকাশে Capital of the province of Bengal, second only to London as the largest city in the British Empire, Calcutta is the spillway through which all Allied supplies pour into Burma. ছোটবেলার একটা ছড়া মনে আছে সারে গামা পাধানি বোম ফেলেছে জাপানি এই দ্বিতীয় বিশ্বযুদ্ধই হচ্ছে সেই গানের সোর্স জাপানিদের টার্গেটের মধ্যে হাওড়া ব্রিজ আর খিদিরপুর ডক একেবারে সাধের ক্যালকাটাকে বাঁচানোর অনেক টেকনিক বার করেছিল ব্রিটিশরা সন্ধ্যের পরে ব্ল্যাক আউট রাস্তার আলো বন্ধ বাড়ির আলো বন্ধ গাড়িতে করে বেরোতে হলে হেডলাইট হাফ কালো রং করা যাতে প্লেনে বসে থাকা জাপানিরা নিচে কি রয়েছে পরিষ্কার বুঝতে না পারে কিন্তু একটা বড় প্রবলেম বিশাল বড় ভিক্টোরিয়া মেমোরিয়াল এত বড় ফ্যাক ফ্যাকে সাদা একটা জিনিস ফাঁকা মাঠের মাঝখানে সে তো অমাবস্যার রাতেও দেখা যাবে গুরু কি করা যায় রোলিং স্টোনসের গানের মধ্যে রয়েছে উত্তর পেইন্ট ইট ব্ল্যাক আপাদ মস্তক কালো রং করে দেওয়া হলো কলকাতার সব থেকে বড় আইকনকে তার সঙ্গে চতুর্দিকে ফটোগ্রাফি প্রোহিবিটেড লেখা বোর্ড বলা তো যায় না যদি জাপানি স্পাইরা ছবি তুলে পাঠিয়ে দেয় তবে এটা একমাত্র জিনিস নয় ভিক্টোরিয়া মেমোরিয়ালের ব্যাপারে যেটা বিশেষ কেউ জানে না আর একটা অদ্ভুত জিনিস হচ্ছে ভিক্টোরিয়া যে জায়গায় রয়েছে সেটার নাম এখন তো ময়দান কিন্তু এক সময় ওই জায়গাটার নাম ছিল হরিণ বাড়ি কেন যে এমন নাম সেটা কিন্তু আমি বলতে পারবো না অনেকে বলে ওখানে নাকি শিকারের মাচা ছিল নবাব আর অনেকে বলে সেখানে নাকি চিড়িয়াখানার মতো একটা জিনিস ছিল কনফার্ম করা খুব শক্ত তবে যেটা একদম কনফার্মড সেটা হচ্ছে যে আজকের ভিক্টোরিয়া মেমোরিয়ালের জায়গায় একসময় ছিল একটা বিরাট বড় জেল ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি হওয়ার আগে সেটাকে শিফট করতে হয় সেটা হচ্ছে আজকের প্রেসিডেন্সি জেল আলিপুরে তবে সব থেকে মজার জিনিসটা হচ্ছে গেটের ঠিক মাথায় একটা ঢাল বাঁদিকে সিংহ ডান দিকে ইউনিকর্ন আর নিচে লেখা একটা ফরাসি সেন্টেন্স এটাকে বলে কুইনের কোর্ট অফ আর্মস কলকাতা সমস্ত সরকারি বিল্ডিং থেকে এই কোর্ট অফ আর্মস সরিয়ে দেওয়া হয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল ছাড়া কলকাতায় আর মাত্র দুটি বিল্ডিংয়ে এই আজকেও ব্রিটিশ কোর্ট অফ আর্মস দেখা যায় তার মধ্যে একটা ম্যাক স্ট্রিটে একটা ডালহাউজি চত্বরে কোন দুটো বিল্ডিং সেটা আপনি বলুন তো দেখি জানান আমায় ছবি তুলে আমার ফেসবুক পেজে পোস্ট করে দিন আমার Facebook page Facebook dot com slash Mirchi Deep M I R C H I D double E P কলকাতার গল্প দ্বীপের সঙ্গে দ্বীপের চোখে কলকাতা শুধুমাত্র মির্চি নাইনটি এইট পয়েন্ট থ্রিতে আরো শুনতে এবং আরো জানতে লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে radio Mirchi dot com slash Kolkata অথবা আমার মানে দ্বীপের ফেসবুক পেজে Facebook dot com slash Mirchi Deep